قولي আল্লাহ তালার দরবারে অনেক অনেক শুক্রিয়া আজকের জুমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দরুদ এবং সালাম পেশ করছি প্যার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আমাদের আজকের জুমার খুদ্বার বিষয় ইসলামের পরিচ্ছন্নতা এবং পবিত্রতার কিছু বিধিবিধান ইসলাম এটা পবিত্রতার ধর্ম পরিচ্ছন্ন থাকার ধর্ম একজন মুসলমান তার জিম্মাদারি পবিত্র থাকা পরিচ্ছন্ন থাকা অপবিত্রতা অপরিচ্ছন্নতা এটা দুনিয়ার ইহকালীন জীবনের জন্য ক্ষতিকর পরকালীন জীবনের জন্য ক্ষতিকর এই পবিত্রতার ব্যাপারে এবং পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলাম এ ধর্মের মাঝে সুনির্দিষ্ট বিধি বিধান আছে ইসলামী এমন একটা ধর্ম এমন এক জীবন ব্যবস্থা এখানে অপবিত্রতার সংজ্ঞা আছে যে এই সমস্ত কারণে একজন ব্যক্তি অপবিত্র হয়ে যায় এবং এই অপবিত্র অবস্থা থেকে পবিত্র হওয়ার যে সিস্টেম যে পদ্ধতি এই পদ্ধতির আলোচনা ইসলামের মাঝেই আছে এই অপবিত্রতা পবিত্রতা পাক না পাক এটাকে বুঝার জন্য ইসলামের স্মরণাপন্ন হতে হবে সবাইকে ইসলাম একজন মুসলিমের কাছে পবিত্র এবং পরিচ্ছন্ন জীবন চায় একজন মুসলমানের নিজ শরীর তার কাপড় তার অবস্থানের জায়গা এই সব কিছুকে তার বাড়িঘর এটা কি পবিত্র রাখা এটাকে পরিচ্ছন্ন রাখা এটা তার জিম্মাদারি এবং একজন মুসলিম যখন তার নিজেকে তার বাড়িঘর তার পরিবেশকে সে যখন পবিত্র রাখবে পরিচ্ছন্ন রাখবে তো এটা তার জন্য একটা ইবাদত এটাও তার জন্য একটা এবাদত অপরিচ্ছন্ন রাখা অপবিত্র রাখা নোংরা রাখা এটা গুণা এই পবিত্র থাকার দাওয়াত হল ইসলামের দাওয়াত এবং কিভাবে আমি পবিত্র থাকব এ ব্যাপারে অনেক বিধি বিধান আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবা একরমদের কি শিখাইছেন আমাদের নিজেদের পবিত্রতার জন্য এই সমস্ত বিধি বিধানগুলো শিখাচ্ছেন যেমন ইসলামে একজন ব্যক্তির গুফ তার মুচ এটাকে ছেটে রাখা এটাকে কর্তন করা এটা ইসলামের একটা বিধান দাড়ি বড় রাখা এবং এটাকে আপনার সুন্দরভাবে আঁচড়িয়ে রাখা হেফাজত করা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দাঁড়িয়ে রেখেছেন সেই হিসেবে দাঁড়িয়ে রাখা সুন্না দাড়িকে কাটতে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই দাড়ি এটাকে কর্তন কর হারাম এটাকে রাখা ওয়াজিব এটা ইসলামের বিধান পবিত্র থাকার জন্য পরিচ্ছন্ন থাকার জন্য ইসলামের বিধান মেসওয়াক করা দাঁত এবং মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেন দাঁতের মাঝে ময়লা জমে না থাকে মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয় এজন্য নিয়মিত নিয়মিত মেসওয়াক করা নাকের মাঝে পানি দিয়ে নাক পরিষ্কার করা নাকের মাঝে পানি দিয়ে নাকের ভিতরকে পরিষ্কার করা এটা ইসলামের বিধান যেন এখানে ময়লা জমে না যায় হাত এবং পায়ের নখগুলো বড় হয়ে গেলে এই নখগুলোকে কর্তন করা এটাকে কাটা এটাকে বড় না রাখা বগলের নিচের চুল পরিষ্কার করা বগলের নিচের অতিরিক্ত লুম এটাকে পরিষ্কার করা এরকম নাভির নিচের যে চুল এটাকে মুন্ডন করা মলত্যাগের পর পানি ব্যবহার করা পানি ব্যবহারের মাধ্যমে নিজেকে পবিত্র করা পরিচ্ছন্ন করা এরকম ভাবে খতনা করা এই সব কিছু কিন্তু পরিচ্ছন্নতামূলক এবং পবিত্র পরিচ্ছন্ন থাকার ব্যাপারে ইসলামের জরুরি বিধান এ সমস্ত বিধানগুলো এ সমস্ত বিধানগুলো জরুরি বিধান আপনি নখ বড় রাখলেন এটাকে হাদিসের মাঝে নিষেধ করা হয়েছে আপনি দাড়ি গুফ মানে গুফ মুচ এটাকে বড় রাখলেন এটাকে হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন নাভির নিচের যে অতিরিক্ত চুল বগলের নিচে অতিরিক্ত চুল এটাকে আপনি পরিষ্কার করলেন না এটাকে নিষেধ করা হয়েছে তাই পবিত্র থাকা পরিচ্ছন্ন থাকা এটা ইসলামের বিধান এবং এটা এবাদত এটাও এবাদতের মাঝে করুন নিজে পবিত্র থাকার সাথে সাথে নিজের পরিবেশকে সুন্দর করা নিজের বাড়ি নিজের ঘর নিজের আঙিনা এটাকে পরিপাটি রাখা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন নাজিফ উরা বাড়ির সর্বদিক বাড়ির চতুর্দিককে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং হাদিসের মাঝে তিনি এটাও বলতেছেন ইহুদিদের মতো অপরিচ্ছন্ন অপবিত্র হয়েও না কারণ তারা বাড়ি রাঙি না এইসবকে মানে আউলা ঝাউলা এটাকে নোংরা করে রাখে আল্লাহ রসুল মুসলমানদেরকে বলতেছেন যে আমাদের পরিচয় হলো পবিত্রতায় আমাদের পরিচয় হলো পরিচ্ছন্নতায় আমরা মুসলমান পরিচ্ছন্ন জাতি আমরা মুসলমান পবিত্র জাতি আমরা নিজেরা পবিত্র আমাদের পোশাক আশাক পবিত্র আমাদের ঘর বাড়ি সমস্ত কিছু পবিত্র পরিপাটি মুসলমানের বাড়ি মুসলমানের ঘর এটা নোংরা থাকবে না অপবিত্র থাকবে না এটা আওলা জাওলা থাকবে না বাড়ির আঙিনা কোথাও সে নোংরা করে রাখবেন সেই পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিপাটি থাকা এটাও একটা এবাদত এটা এবাদত পরিচ্ছন্নতা এবং পবিত্রতার অন্যতম একটা দিক হল মলমূত্র ত্যাগ করা এটা আমাদের জীবনের জীবনের সাথে জড়িত একটা কাজ তো দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম সাহাবা একরামদেরকে এই ব্যাপারেও বিস্তারিত আদব শিখাইছেন আল্লাহ রসুলের কাছে সাহাবা একরাম এই মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রেও আদব শিখতেন মুসলমানের জীবনের যে এই সমস্ত ছোটখাটো কাজগুলো আছে এই সমস্ত কাজগুলোতেও সুন্নাহ এবং পদ্ধতি আছে ইসলামের পদ্ধতি আছে যেই পদ্ধতির অনুকরণ অনুসরণ এর মাধ্যমে আমরা সুনার অনুসরণ অনুকরণ করব আমাদের জীবন সুনার আলোয় আলোকিত হবে আবার একই সাথে এই পদ্ধতির অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা ইহকালীন জীবনেও বিভিন্ন ক্ষতি থেকে আমরা বেঁচে যাব যা আমাদের জন্য ক্ষতিকর তা নিষেধ করা হয়েছে যা আমাদের জন্য উপকারী সেইভাবে আমাদেরকে প্রত্যেকটা কাজ সম্পাদন করার দাওয়াত এটা আমাদের মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে মালিকের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের জন্য নিয়ামত আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের জীবনের প্রত্যেকটা সুন্না আমাদের জন্য অনুসরণ এবং অনুকরণ করা এটা আমাদের কর্তব্য সব কাজ মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো যে মলমূত্র ত্যাগ করার জন্য আমাদের আমাদের সতর্ক হতে হয় তো অন্যের দৃষ্টি থেকে সতর্কে আবৃত রাখা এমন জায়গায় মলমূত্র ত্যাগ করার জন্য আমাদেরকে বসতে হবে যেন অন্য কোনো ব্যক্তির দৃষ্টিতে আমাদের সতর এটা যেন অন্য কোনো ব্যক্তি দেখতে না পারে তার নিশ্চতর অন্যকে দেখতে দেয়া হারাম নিজ সতর এটা অন্যকে দেখতে দেয়া হারাম পুরুষের এই যে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো সতর নাভি থেকে নাভির উপর থেকে মানে নাভি ও সতরের অন্তর্ভুক্ত নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু অংশ পুরুষের জন্য হল সতর সেই কোন পুরুষ যদি তার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশ অনাবৃত রাখে অন্য কাউকে দেখতে দেয় তাহলে এটা হারাম অন্যের জন্য দেখাও হারাম সে যে দেখতে দিল এটাও সে একটা হারাম কাজ করে এই বিষয়ে কিন্তু আমাদের সচেতনতা এবং সতর্কতা অত্যন্ত জরুরি কোন অবস্থাতেই এই যে হাঁটুর এই অংশ উরু এটাকে অনাবৃত রাখা যাবে আজকাল দেখা যায় যে অনেক প্রাপ্তবয়স্ক ছেলেরা তারা এমন হাফ প্যান্ট পরে অনেক সময় এলাকায় চলাফেরা করে যে এদের হাঁটুরে হাঁটুর উপরের অংশ এটা অনাবৃত থাকে তো এই ব্যাপারে আমরা যারা মুরব্বীরা আছি এই শিক্ষা সন্তানকে দেওয়া চাই যে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটা এটা সতর এটা অন্যকে দেখতে দিয়ে হারাম এটা পুরুষ অন্য কেউ কি দেখতে দিবে এটা পুরুষের জন্য কি হারাম এটা দেখতে দেওয়া যাবে না এমনকি মলমূত্র ত্যাগ করার সময়ও এটা অন্যকে দেখতে দেওয়া যাবে না আল্লাহ রসুল হাদিসের মাঝে এরশাদ করেন মান আতাবিল গাঈদ যে ব্যক্তি মলমূত্র ত্যাগ করার স্থানে উপস্থিত হয় ফলে ইস্তাতির সে যেন আমি তার সতর এটার হেফাজত করে সতরের হেফাজতের উদ্দেশ্য হলো এমন জায়গায় এমন আড়াল করে নিজেকে বসবে যেন অন্য কারো অন্য কেউ তার সতর্কে দেখতে না পায় দ্বিতীয় যে বিষয়টা মানুষের অসুবিধা হয় মানুষের কষ্ট হয় এমন স্থানে মলমূত্র ত্যাগ করা নিষেধ এমন স্থানে মলমূত্র ত্যাগ করা নিষেধ যে জায়গায় মলমূত্র ত্যাগ করার মাধ্যমে অন্য মানুষ তাদের কষ্ট হয় হাদিসের মাঝে আবু দাউদ শরীফের সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন ইত্তাকুল মালা আইনাস্তালাত যে তিনটি স্থান এই তিনটে স্থান থেকে বেঁচে থাকো কারণ এই তিন স্থানে যদি কেউ মলমূত্র ত্যাগ করে তাহলে সে অভিশপ্ত হয় আল্লাহ রসুল বলতেছে ওমাল আল্লাহ রসুলকে সাহাবা একরামদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো সেই অভিশপ্ত স্থানগুলো কি কি রসুল আল্লাহ হে আল্লাহ রসুল কল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন আহাদুকুম ফি জিল্লিন যে তোমাদের কোনো ব্যক্তি এমন স্থানে মলমূত্র ত্যাগ করার জন্য বসে যাওয়া যে জায়গাটা ছায়াদার যেখানে অন্য পত্রিকেরা অন্য ব্যক্তিরা এসে এসে ছায়া গ্রহণ করে অন্য ব্যক্তিরা এসে কোনো গাছের নিচে ছায়া যেখানে মানুষ এসে বসবে আরাম করবে এমন জায়গায় মলমূত্র ত্যাগ করার জন্য বসে যাওয়া আল্লাহ রসুল বলতেছেন তাহলে সে এমন জায়গায় মলমূত্র ত্যাগ করলো যে জায়গায় মলমূত্র ত্যাগ করার ফলাফল হলো সে অভিশপ্ত দ্বিতীয় হলো রাস্তা মানুষ চলাচলের রাস্তায় মলমূত্র ত্যাগ করা যাবে না ইসলামী নিষেধ একজন মুসলমান এ কাজ করতে পারে না মানুষ চলাচলের রাস্তায় যদি মলমূত্র ত্যাগ করা হয় তাহলে সে অভিশপ্ত হয় তৃতীয় জলাধার একদম আপনার পানির যে ঘাট যেখান থেকে সবাই পানি গ্রহণ করে অথবা লোকজন এসে এ জায়গায় করে এখানে এসে কাপড় চোপড় ধৌত করে কোন নদী কোন পুকুর ইত্যাদির ঘাট যেই ঘাট দ্বারা মানুষ উপকৃত হয় এমন জায়গায় এসে মলমূত্র ত্যাগ করা এটা নিষেধ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছেন এমন জায়গায় মলমূত্র ত্যাগ করা থেকে তোমরা বেঁচে থাকো এর দ্বারা তোমার জীবন অভিশপ্ত হবে আমাদের এই সমস্ত বিষয়গুলোতে সচেতনতা প্রয়োজন এটা হল পবিত্রতা পরিচ্ছন্নতা আমি এমন জায়গায় যখন মলমূত্র ত্যাগ করলাম আমি আমার পরিবেশকে আমি অপবিত্র করলাম আমার পরিবেশকে আমি অপরিচ্ছন্ন করলাম মানুষকে কষ্ট দিলাম কারণ এই পথগুলো হলো এই জায়গাগুলো হলো এই স্থানগুলো হলো মানুষের চলাচলের পথ এমন জায়গায় যদি মলমূত্র ময়লা আবর্জনা ময়লা যদি ফেলা হয় এর দ্বারা মানুষ মানুষ কষ্ট পাবে আর মানুষদেরকে কষ্ট দেওয়াতে নিষেধ হারাম কাজ মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আদর যে ক্যাবলার দিকে মুখ করা যাবে না ক্যাবলার দিকে পিঠ করা যাবে না মলমূত্র ত্যাগ করার সময় এটা গুরুত্বপূর্ণ বিধান কেবলার দিকে মুখ করা যাবে না কেবলার দিকে পিঠ করা যাবে না কারণ কেবলার দিকে ফিরে আমরা তো সালাত আদায় করি কেবলা তো আমাদের আপনার এবাদতের কেবলা আমরা যখন এবাদতের জন্য একত্রিত হই তখন কেবলামুখী হই তাই মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে কোনো অবস্থাতেই ক্যাবলার দিকে মুখ করা যাবে না ক্যাবলার দিকে পিচ করা যাবে না হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তিনি নিষেধ করতেছেন ইদা আতাই তুমুল গাইট তোমরা যখন মলমূত্র ত্যাগ করার জন্য উপস্থিত হও ফালা তোমরা কেবলার দিকে মুখ করবে না কেবলার দিকে পিচ করবে না এটা হারাম যখন যেখানে যেই অবস্থায় আমার মলমূত্র ত্যাগ করার প্রয়োজন পড়ে তখন আমার সতর্ক থাকতে হবে যে ক্যাবলার দিকে যেন মুখ না হয় ক্যাবলার দিকে যেন পিঠ না হয় ইসলাম এ ধর্মটা তো আসলে পবিত্রতার ধর্ম পরিচ্ছন্নতার ধর্ম এ ধর্মে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আদব আছে প্রত্যেকটা কাজ সম্পাদনের ক্ষেত্রে সুন্নাহ সম্মত পদ্ধতি আছে এই বিধানকে নিয়ে সাহাবা একরাম গর্ব করতেন সাহাবা একরাম গর্ব করতেন যে আমরা এমন নবী পেয়েছি যে নবীর কাছ থেকে আমাদেরকে কিভাবে মলমূত্র ত্যাগ করতে হবে সেক্ষেত্রেও আমরা আদব আমরা পদ্ধতি আমাদের নবীর কাছ থেকে শিখে নেই এটা সাহাবা একরামদের কাছে এটা ছিল গর্ব গৌরব ওনারা গৌরবের সাথে কথা বলতেন আর যখন আমাদের জীবন সুন্নার আলোয় আলোকিত হবে আল্লাহ রসুল যে সমস্ত আদবগুলো সাহাবা একরামদেরকে শিখাইয়েছেন হাদিসের পাতায় পাতায় জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে আদবগুলো সাহাবা একরাম ওনারা বর্ণনা করে গিয়েছেন আমরা যখন সেই আদব অনুযায়ী আমাদের জীবনের কাজগুলো করব আমাদের জীবনের কাজগুলো এবাদতে পরিণত হবে এবাদতে পরিণত হবে ইসলামের গুরুত্বপূর্ণ একটা আদব একটা বিধান এটা আমাদের জন্য ইসলাম যেটা আমাদের জন্য লাভজনক যেটা আমাদের জন্য উপকারী আমাদেরকে আমাদেরকে সেই পদ্ধতি আমাদের কাছে ইসলাম আমাদের কাছে পেশ করেছে আমাদের কাছে উপস্থাপন করেছে যে আমাদের জন্য ক্ষতিকর ইসলাম তা আমাদেরকে নিষেধ করেছে ইসলামে আমরা যে জায়গাটায় বাথরুম করব যে জায়গাটা আমাদের মল মূত্র ত্যাগ করার জায়গা বাথরুম লেট্রিন এটাকেও পরিচ্ছন্ন রাখা এটাকেও সুন্দর রাখা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান বিশেষ করে এখন আমরা এমন এক যুগের সন্তান এমন এক সময়ের আমরা পৃথিবীর বাসিন্দা যে আমাদের ঘর বাথরুম একসাথে অ্যাটাচড বাথরুম একদম বেডরুমের সাথে অ্যাটাচ বাঁধল এই সমস্ত বিষয়ে খুব সতর্কতা প্রয়োজন যে আমাদের ঘর আর বাথরুম যেহেতু একদম পাশাপাশি একদম অ্যাটাচ বেডরুমের সাথে বাথরুম এটা তো একে তো আমাদের মানে প্ল্যান এইভাবে করা চাই না বাড়িঘরের প্ল্যান আমরা যখন করব তখন এইভাবে বাড়িঘরের প্ল্যান করা চাই না যে আমার বেডরুমের সাথে বাথরুমের সংযোগ থাকবে বাথরুমটাকে আলাদা ফ্রি রাখি ওইভাবে প্লেন করে বাড়ি ঘর করা যায় আমি যেই ঘরগুলোতে থাকব এই ঘরগুলো তো আমার ঠিকানা এখানে আমার আমার ঘরটা তো এবাদতের ঘর এই ঘরের মাঝে জিকির হবে এই ঘরের মাঝে নামাজ হবে এই ঘরের মাঝে কোরআনে করিমের সালাওয়াত হবে এই ঘরের মাঝে আমার সন্তান সে বড় হবে আগামী দিনের আমার প্রজন্ম এই ঘর থেকে তৈরি হবে এই ঘরটা তো কারখানা মানুষ তৈরির কারখানা তো এই ঘরটাকে সবার আগে খেয়াল রাখা চাই যে কিভাবে পবিত্র থাকবে কিভাবে পরিচ্ছন্ন থাকবে যেন অপবিত্রতার সংযোগ আমার ঘরের সাথে না থাকে এটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে বাথরুম মলমূত্র ত্যাগ করার আমার যে জায়গা এটাকে ভিন্ন রাখা চাই একটা সাইডে রাখা চাই অন্তত পক্ষে বেডরুমের সাইডে রাখা চাই আর আমরা তো যেই ঘরটাকে মাস্টার বেড আমাদের মূল রুম ঘোষণা করি তার সাথে আমরা রাখি হলো বাথরুম রাখি আমি যে এই কথাগুলো বলতেছি অনেকের কাছে এই কথাগুলো অপছন্দ হতে পারে কিন্তু দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল বলতেছেন মালাইকাতা লা আল্লাহ রসুল বলতেছেন তোমাদের ঘরে কোন পাত্রে এটা যেন পেশাব যেন জমা করা না থাকে বাউল শব্দের অর্থ পেশাব মূত্র তোমাদের বসবাসের ঘরে তোমাদের বাড়িতে কোথাও যেন তোমাদের মল মূত্র এটা যেন জমা হয়ে না থাকে কারণ আল্লাহ রসুল কারণ বলতেছেন ফাইনাল মালা ইকাতালা তদখুলু বাইতান আল্লাহর ফেরেজ তারা সেই ঘরে প্রবেশ করে না ফিহি বাউলুন মুন্তাকাউন যেই ঘরে জমানো পেশাব এটা জমা থাকে অপবিত্র জায়গা কোনো ঘর যখন অপবিত্র থাকে কোথাও যখন দুর্গন্ধ থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেজ তারা প্রবেশ করে না আপনার তো মৃত্যু হইতে পারে এই ঘরটার মাঝে কত কত মানুষ তাদের মৃত্যু হচ্ছে ঘরে আপনি যে ঘরটার মাঝে আছেন এই ঘরটার মাঝে আপনার আমার মৃত্যু হতে পারে না মৃত্যু হতে পারে সেই সতর্কতা অবলম্বন করা চাই যে এই ঘরটা আমার জীবনের শেষ ঠিকানা হতে পারে কারণ পৃথিবীতে রাস্তাঘাটে যে পরিমাণ মানুষ মারা যায় তার কিন্তু ঘরে আরো অনেক বেশি মানুষ মারা যায় কারণ মৃত্যুর ফয়সালা তো রাস্তায় হয় না এটা আল্লাহর তরফ থেকে হয় মৃত্যুর ফয়সালাটা কোথায় হয় আল্লাহর তরফ থেকে হয় সে যতক্ষণ রাস্তায় ছিল কত গাড়ি তার উপর কিন্তু তার মৃত্যু হয় নাই মৃত্যু হয় নাই কতবার মৃত্যুর মুখোমুখি অবস্থা থেকে সে বেঁচে গেছে আল্লাহ তাকে বাঁচাই দিচ্ছে কারণ ওই অবস্থায় অ্যাক্সিডেন্টে মৃত্যু তার নামে লেখা ছিল না নিরাপদ ভালো মানুষ ঘরের মাঝে হঠাৎ করে বুকের মাঝে ব্যথা হইছে কিছুক্ষণের মাঝে লোকটা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে কেউ তাকে আঘাত করে নাই কেউ তাকে টর্চার করে নাই কিছুই হয় নাই তার কোনো অ্যাক্সিডেন্ট না তাই হায়াত মৌতের মালিক কে মৃত্যু আল্লাহর ফয়সালায় হয় এটা মনে রাখাতে তাই কোনো পাত্রে কোন প্যানে কোন পটিতে যদি পেশাব জমা থাকে এইসব ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করা ছোট ছোট বাচ্চারা পেশাব করছে এই অবস্থায় তাকে রাখা চাই না সাথে সাথে তাকে পবিত্র পরিচ্ছন্ন করে ফেলা চাই কারণ যখন সে পবিত্র তখন তার সাথে আল্লাহ রহমতের ফেরেস তারা আসে এরা ঘরে প্রবেশ করে আর যখন অপবিত্র রহমতের ফেরত তারা তারা প্রবেশ করতে পারে না তারা এই নোংরা অপরিচ্ছন্ন অপবিত্রতা অবস্থায় তারা আসে এ কথাগুলো আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের কথা এ কথাগুলো সত্য চূড়ান্ত সত্য এ কথাগুলোকে বিশ্বাস করা যায় পেশাব অপবিত্র তো এই পেশাবের ছিটা থেকে নিজের দেহকে নিজের পোশাককে পবিত্র রাখা এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় যখনই আমরা মলমূত্র ত্যাগ করব সাবধানে করা হাদিসের মাঝে আসছে আম্মা তো আজাবিল কবরি ফিল বাউল আল্লাহ রসুল বলতেছেন যে কবরের অনেক ব্যক্তির কবরের আজাব হবে এই অপবিত্রতার কারণে এই পেশাবের ব্যাপারে অপবিত্রতা অপরিচ্ছন্নতার কারণে একদম ফিল বাউল আল্লাহ রসুল বলছেন এই পেশাবের ক্ষেত্রে অপবিত্রতার কারণে অনেক ব্যক্তির কবরের মাঝে আজাব হবে তাই আল্লাহ রসুল বলতেছেন সস্তান জিহু মিনাল বাউল তাই পেশাবের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো সচেতন হও তোমরা অন্য আরেকটা হাদিস আছে হজরত ইবনে আব্বাস তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তারপর বললেন যে ইন্নাহমাল আলাই আদিবান যে দুই কবরের ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে দেখো অনেক বড় কোন গুণ আস্তারা করে নাই আম্মা আহাদুহুমা তাদের মাঝে একজন ফাকান সে পেশাবের ব্যাপারে পবিত্রতার ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না ও আম্মাল আকার নামিমা আর অন্যজন সে ওই যে গিব চুগুলখুরি করতো খালি একজনের কথা আরেকজনকে আরেকজনের কথা আরেকজনকে এই সমস্ত এই মন্দ কাজে থাকতো এই জন্য আরেকজনের আকার ছোট বাচ্চাদেরকে আমরা কুলে নেই এই অবস্থায় তারা পেশাব করতে পারে নাপাক থাকতে পারে নিজেকে সাথে সাথে পবিত্র করা যায় নিজের পোশাক পবিত্র রাখা চাই নিজের শরীরকে পবিত্র রাখা চাই নিজের পোশাককে পবিত্র রাখা চাই ছোট যে বাচ্চাটা তাকেও পবিত্র পরিচ্ছন্ন রাখা চাই কারণ তার জন্য পবিত্র পরিচ্ছন্ন রাখা এটা তার হক এটা তার হক বাবা মার কাছে এই হক সে রাখে যে আমার বাবা মা ছোট অবস্থায় আমাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন পবিত্র রাখবে এই অপরিচ্ছন্নতা অপবিত্রতার কারণে অনেক কঠিন কঠিন রোগে ছোট বাচ্চার আক্রান্ত হয়ে যায় কারণ এটা তার জন্য ক্ষতিকর আমাদের অনেকের দেখা যায় ছোট ছোট বাচ্চা এদেরকে যে নতুন প্যাম্পাস আছে না এই ছয় ঘন্টা সবসময় প্যাম্পাস পরে রাখে সবসময় অনেকেই আছে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করা বারবার ঝামেলা কষ্টকর সারাদিন প্যাম্পাস পরে রাখে একটা কোথাও বেড়াতে গেলেন আপনি রাস্তায় পেশাব করে দিবে কিছুক্ষণ সময়ের জন্য আপনি এটা এটাকে ইউজ করতে পারেন সব সময় ছয় ঘন্টা মেয়াদ আছে ছয় ঘন্টা বা সাত ঘন্টা দশ ঘন্টা এটার মাঝে রেখে দেন এই পূর্ণ সময় হ্যাঁ এই পেশাব এই অপবিত্র এটার মাঝে তাকে জড়ায় রাখা হয় এটা ক্ষতিকর এটা তার হককে নষ্ট করা হয় সেই পবিত্র এবং পরিচ্ছন্ন থাকা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এই বিধানটায় আমাদের গুরুত্ব দেওয়া চাই এবং আমরা যখন পেশাব করব সেই ক্ষেত্রে আমাদের পবিত্রতাকে নিশ্চিত করার জন্য যে আমি পেশাব করিয়ে দাঁড়িয়ে গেলাম দেখা যায় তারপরে এক দুই ফুটা এটা আমার কাপড়ে আমার শরীরে লাগতে পারে এমন অবস্থা হতে পারে এই জন্য হাদিসের মাঝে যেটা আসছে যদিও হাদিসটা জয়ী কিন্তু হাদিসের মাঝে যেটা আসছে আপনার ওই একবার বা দুইবার ওই পেশাবের যে অঙ্গ এটাকে চাপ দেওয়া বা টান দিয়ে ভিতরে যদি কোনো ময়লা থাকে এটাকে বের করে নিয়ে আসা টিস্যু ব্যবহার করা এবং সেই সাথে পানীয় ব্যবহার করা যে ইদা বালা আহাদুকুম তোমাদের কেউ যখন পেশাব করে পালিয়ান্তুর জাকারাহু সারা সাবার সেই জন্য জাকার মানে তার পুরুষাঙ্গকে তিনবার এটাকে টান দেয় তিনবার টেন দেয় অনেকে দেখা যায় হাঁটাহাঁটি করে এটি ইসলামের কোনো বিধান না বরং আমাদের মুরব্বীরা ওনারা এটাকে নিষেধ করছে অনেকে হাঁটে লম্বা সময় দৌড়াইতে থাকে হাঁটে হাঁটতে থাকে এটা ইসলামের কোনো বিধান না এটাকে অনেকে নিষেধ করছেন আমাদের ওলামা একরামদের অনেকেই এটাকে নিষেধ করছেন এটা উচিত না তারপর দেখেন এটা একটা কাজ শুরুতে এবং শেষে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমরা যখন পেশাব করার জন্য প্রবেশ করব যখন বের হব উভয় ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লাম দোয়া শিখাইছেন বাথরুমে প্রবেশের দোয়া এবং বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে শিখাইছেন আল্লাহুম্মা ইন্নি এটা হলো দোয়া প্রবেশ করার দোয়া হে আল্লাহ ইনি আউদুবিকা আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি মিনাল খুব শিওয়াল খাবা অপরিচ্ছন্নতা অপবিত্রতা এটা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ আমি পবিত্র হতে চাচ্ছি আল্লাহর কাছে একটা দোয়া আর বের হওয়ার পর গুফরান আঁকা হাদিসের মাঝে এটাও আছে আরো বড় দোয়া আছে ছোট দোয়া গুফরান আঁকা আল্লাহ আমাকে ক্ষমা করে দাও গুফরান ছোট দোয়া এটাও একটা গুরুত্বপূর্ণ আদব যে বাথরুমে প্রবেশের সময় জুতা পরে নেয়া খালি পায়ে না প্রবেশ না করা এটা গুরুত্বপূর্ণ আদব এবং মাথা ঢেকে নেয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাথা ঢাকতেন মলমূত্র ত্যাগ করার সময় মাথা ঢাকতেন একটা হাদিসে পাওয়া যায় হাদিসের সনদটা দুর্বল কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি যে মাথা ঢাকতেন এটা সহি সনদে বর্ণিত আছে এই সমস্ত বিষয়গুলোতে আমাদের সচেতনতা আমাদের সতর্কতা এটা আমাদের ইসলামের দাবি আমরা যে মুসলমান ইসলামের দাবি যে তুমি পবিত্র হও তুমি পরিচ্ছন্ন হও এবং পবিত্রতাকে এটাকে ইমানের অংশ বলা হয়েছে পবিত্রতাকে আত্মহুর শাকরুল ইমান পবিত্রতা এটা ইমানের অংশ আত্মহুর শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অংশ ইমানের অংশ বলা হয়েছে যার মাঝে পবিত্রতা পরিচ্ছন্ন নাই তার মাঝে তার ইমানটাই দুর্বল তার ইমানটাই অসম্পূর্ণ তার ইমানটাই অসম্পূর্ণ কারণ তার মাঝে কি নাই পবিত্রতা পরিচ্ছন্নতা নাই তো পবিত্রতার ইসলামে অপবিত্রতা কাকে বলে ইসলামে তার বিস্তারিত বিবরণ আছে আবার অপবিত্র অবস্থা থেকে আমি আপনি কিভাবে পবিত্র হব ইসলামে তারও সিস্টেম আছে অপবিত্র অবস্থা থেকে আমি আপনি আমার আপনার পবিত্রতার পদ্ধতি হলো অজু গুসল অজু এবং গুসল এটা হলো পবিত্র পবিত্র হওয়ার পদ্ধতি একটা হলো কাপড়ও পবিত্র বা কোনো জায়গা অপবিত্র আপনি অপবিত্র জায়গা কিভাবে পাক করবেন অপবিত্র কাপড় কিভাবে পাক করবেন এই ব্যাপারে লম্বা বিবরণ আছে শরীর যদি অপবিত্র হয়ে যায় শরীর কখন অপবিত্র হয় মলমূত্র ত্যাগ করার দ্বারা শরীর অপবিত্র হয় বায়ু যদি বের হয় এর দ্বারা শরীর অপবিত্র হয় কেউ যদি ঘুমায় ঘুমের দ্বারা শরীর অপবিত্র হয়ে যায় ঘুমের সময় অনেক অবস্থা সৃষ্টি হয় শরীর হালকা হয়ে যায় শরীর যখন হালকা হয়ে যায় তখন বায়ু বের হয় ইত্যাদি কারণে ঘুমটাও ঘুম থেকে উঠা এই অবস্থাটাকেও বলা হয়েছে অপবিত্রতা শরীর থেকে যদি রক্তপাত হয় প্রবাহিত রক্ত যদি বের হয় তাহলে এর দ্বারা অপবিত্রতা চলে আসে তো তখন পবিত্র হওয়ার পদ্ধতি কি হজু গোসল পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ হবে না অবস্থায় কেউ যদি সালাত আদায় করে তার সালাত হবে না সালাতের জন্য নামাজের জন্য পবিত্রতা গুরুত্বপূর্ণ পবিত্রতা নামাজের জন্য গুরুত্বপূর্ণ শুধু তাই না বরং পবিত্রতা অর্জন করা ইসলামে উজু করা গোসল করা এটা ফজিলতপূর্ণ একটা এবাদত এবাদত আল্লাহ রসুল হাদিসের মাঝে এরশাদ করেন মান তাওয়াজ্জা যে ব্যক্তি অজু করে আর সুন্দরভাবে অজু করে খারাজাত খাতায়াহু মিন জেসদিহি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে এই অজু করার দ্বারা তার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায় অজুটা শরীরও পবিত্র হয় আর গুনাহ থেকে আমরা গুনাহ থেকেও পবিত্র হতে হাত্তা তাখরুজা মিন তাহতি আজবারিহি আল্লাহ রসুল বলতেছেন এমনকি নখের চিপা থেকেও গুনাহগুলো বের হতে থাকে নখের চিপাগুলো দিয়েও তার গুনাহ বের হতে থাকে গুনাহগুলো ঝরে যেতে থাকে অন্য আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে বলতেছেন আলা আদুল লুকুম আমি কি তোমাদেরকে সংবাদ দিব না আলামা এমন এক এবাদতের ব্যাপারে যে এবাদতের মাধ্যমে আল্লাহ গুনাহকে মাফ করে দেন মিটিয়ে দেন দারাজাত আর আল্লাহ তার বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন বলবো না সাহাবিদেরকে আল্লাহ রসুল বলতেছে তোমাদেরকে এমন একটা এবাদতের কথা আমি কি বলবো না এমন একটা এবাদত আমি কি শিখাবো না যখন তোমরা সেই এবাদত করবে তোমাদের গুনাহ গুলু এটা ঝরে যাবে আর তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে শিখাবো না অলু আল্লাহ রসুলকে উত্তর দিলেন অবশ্যই আল্লাহ রসুল আপনি আমাদেরকে শিখাই দেন আল্লাহ রসুল বললেন ওজু মাকারি কষ্ট হোক কষ্ট সত্ত্বেও অজু করো কষ্ট হলেও কষ্ট সত্ত্বেও অজু করো খোতা ইলাল মাসাজিদ আর মসজিদের দিকে বেশি বেশি কদমের মাধ্যমে মসজিদের দিকে আসা যত কদম পড়বে আল্লাহর কাছে মর্যাদা তত বৃদ্ধি পাবে গুনাহ তত মাস পাবে এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা একদম প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড সময় আল্লাহ তালার দরবারে মর্যাদা বৃদ্ধি পেতে থাকে গুণমাফ থাকে খালি অপেক্ষায় থাকে যে কখন নামাজের সময় হবে অন্তরটাকে মসজিদের সাথে নামাজের সাথে এটাকে বেঁধা দেওয়া যে আমি যাচ্ছি ঘরে কিন্তু আবার মসজিদে আসার অপেক্ষা নিয়ে যাচ্ছি কখন আবার মসজিদে আসব মনটা পড়ে আছে মসজিদে যদিও আমি ঘরে মনটা পড়ে থাকবে কোথায় মসজিদ আমি থাকবো ঘরে কিন্তু আমার মনটা থাকবে কোথায় মসজিদে মনটা মসজিদে রেখে দেবো এরকম না যে মসজিদে আসবো মনটা বাড়িতে রেখে আইছি এটা না মসজিদ থেকে বাড়িতে যাব কিন্তু মনটা পড়ে থাকবে কোথায় মসজিদ দিল তো মেয়েরা তুমকে পাশে তনক ফাঁকাত লে চালা মসজিদ থেকে যাওয়ার সময় এটা কমু যে দিল তো মেয়েরা তুমকে পাশে মসজিদ তোমার কাছেই আমার অন্তর তনক ফাঁকাত লে চালা শরীরটা নিয়ে যাইতেছি একটু পরে আবার আসতেছি আল্লাহ যদি হায়াত আবার আসতেছি এরকম সম্পর্ক রাখতে হবে মসজিদের সাথে অজু এটা একটা গুরুত্বপূর্ণ এবাদত এই অজুর ক্ষেত্রেও আদব আছে অজুর মাঝে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল প্রতিটি অঙ্গ ভালোভাবে পানি দ্বারা ধৌত করা প্রত্যেকটা অঙ্গ কারণ যদি অজুর কোনো অঙ্গের কোনো স্থান শুকনা থাকে অজু হবে না অজুর মাঝে যে সমস্ত অঙ্গগুলো ধৌত করতে হয় ঠিক না এর মধ্যে কোনো একটা অঙ্গর যদি সামান্য পরিমাণ জায়গায় শুকনা থাকে অজু হবে না আর অজু যখন হবে না এই অজুর দ্বারা নামাজও হবে না তবে ভালোভাবে ধৌত করার অর্থ এটা না যে পানির অপচয় করা হবে ভালোভাবে ধৌত করার অর্থ কিন্তু এই না যে প্রচুর পানি খরচ করলো যে অঙ্গকে তিনবার ভৌত করার কথা এটাকে পাঁচবার ভৌত করলাম নিষেধ আল্লাহ রসুল নিষেধ করছেন তিনবার তিনবারই কতটুকু পানি দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উজু করতেন এটাও আল্লাহ রসুলের সাহাবির হাদিসের মাঝে এরশাদ করছেন যে কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এ তবজ্জা উবিল মুদ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক লিটারের মতো পানির দ্বারা তিনি অজুকে সম্পাদন করতেন অজু সম্পাদন করার ক্ষেত্রে কতটুকু পানি ব্যবহার হইত এক লিটার এটা সুন্নত এর চেয়ে বেশি পানি পানি ব্যবহার করা কি সুন্নতের খেলাফ আর আল্লাহ রসুল গুসুল করতেন পাঁচ লিটার কয় লিটার পানি দ্বারা গুসুল করতেন পাঁচ লিটার এক লিটার পানি দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম অজু করতেন হাদিস হাদিস শুনাইতেছি কানন নবী সাল্লাহ আলহি আসাল্লাম উবিল মুদ মুদ মুদ এটার পরিমাণ বর্তমান সময়ের আরবরা বলে যে এক লিটার এটা হলো এক মুদ আর ওয়াগতাসিলু বিশ্বা একশো পানি দ্বারা আল্লাহ রসুল তিনি গোসল করতেন একশো ইলা খামসাতি আমদাদ সর্বোচ্চ হইল পাঁচ মুদ এক সোয়া হইল আপনার এই সোয়া তিন বা সাড়ে তিন লিটারের মতো এক সোয়া আর খামসাতি আমদাদ মানে পাঁচ লিটার হলে সর্বোচ্চ সর্বোচ্চ পানি ব্যবহার হইতে গুছলে কয় লিটার পাঁচ লিটার সর্বোচ্চ এটা আর উজু করতেন এক লিটার পারবো আমরা চেষ্টা করতে পারব না কেন চেষ্টা করতে হবে কারণ আমরা ভালোবাসি কাকে রসুলকে রসুল যেইভাবে প্রত্যেকটা কাজ করছেন একজন মুসলমানের মাঝে প্রেম এই ভালোবাসা থাকবে আমার প্রত্যেকটা কাজ আমি সেইভাবে করব জানবো সেইভাবে করব প্রেম থাকবে রসুর উল্লার প্রত্যেকটা আমলের সাথে চেষ্টা করলে সব সহজ হয়ে যাবে দেখেন ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান সব সময় মেসওয়াক আসল জিনিস হলো মুখকে আপনার দুর্গন্ধ মুক্ত রাখা দাঁতগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন এই মেসওয়াক যদি আপনি কোনো তিতা ডাল ডাল দ্বারা আল্লাহ রসুল যেহেতু এটার দ্বারা করতেন মেসওয়াক দ্বারা তাহলে এটা দুইটা শূন্য তাদাই হবে আর টুথপে ওই যে টুথ ব্রাশ আছে ব্রাশ দ্বারাও করা যেতে পারে তাহলে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং হাদিসের মাঝে আল্লাহ রসুল বলেন যে লাউলা আন আসুক্তা আলা উম্মাতি আমি যদি আমার উম্মতের উপর এটা কঠিন মনে না করতাম তাহলে আমার হুম বেসওয়া কি মা কুল্লি বসু তাহলে যতবার তার রজু করবে ততবার ততবার আমি মেসওয়াকের হুকুম দিতাম এবং অজুর ক্ষেত্রে এটা আদব যে মেসওয়াক করা একদম মেসওয়াক যদি না থাকে অন্তত পক্ষে হাত দ্বারা অন্তত পক্ষে হাত দ্বারা হলেও দাঁতকে ঘষে তারপর গুলি করা এরপর দেখেন অজু অজু অজুকে করার পর দোয়া করা দেখেন প্রত্যেকটা আমলের পর দোয়া প্রত্যেকটা আমলের পর দোয়া অজুর পর দোয়া দেখেন কত ফজিলতপূর্ণ দোয়া আল্লাহ রসুল হাদিসের মাঝে বলতেছেন মামিন কুম্মিন আহাদিন আও পায়ুসবিগুল তোমাদের মাঝে যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে সুম্মা তারপর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যারা এই দোয়াটা ওযুর পর বলবে সহজ দোয়া না কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ ওযু করার পর যারা এই দোয়াটা পড়বে আল্লাহ রাসূল বলতেছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিল সামানিয়া তাদের জন্য জান্নাতের আটটা দরজার দুয়ার খোলা হয়ে যাবে এবং হাদিসের মাঝে আসছে মানে মহাদ্দেশিন একরামরা মতলব বর্ণনা করছেন যে আটটা দুয়ার তাকে ডাকতে থাকবে যেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও তুমি প্রবেশ করো আর দেখেন প্রত্যেকবার উজু করার পর কিছু নামাজ পড়া হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু তিনি বলেন যে একদিন ফজরের নামাজের পর আল্লাহ রসুল সাল্লাহ আলহি হজরতে বেলালকে জিজ্ঞাসা করলেন যে বেলাল ইসলাম ধর্ম গ্রহণের পর কি আমল তুমি করছো যেই আমলের তুমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রতিদান দাবি করো কি আমল করছো তুমি কারণ গত রাত্রে আমি জান্নাতে আমি জান্নাতের মাঝে আমার আগে তোমার চলার আওয়াজ পাইছি কি আমল তুমি করো হজরতে বেলালকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে হজরত বেলাল তিনি উত্তর দিলেন মা আমিল তো আমালান ফিল ইসলাম আর যা ইন্দি মানফাতাম মিন আন্নিলা আতাতাহহারু তুহুরান তাম্মান ফি সাআতিন মিন লাইলিন আও নাহারিন হযরত বেলাল বলতেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে সমস্ত আমলগুলো আমি করছি আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে আশাবাদী যে আমি যখনই অজু করি দিনে হোক রাতে হোক সল্লাই তু বিদালিক তুহুরি মা কাতাবাল্লাহু আন আমি সেই অজুর দ্বারা কিছু হইলেও নফল নামাজ পড়ি অল্প হইল দুই রাখাত হোক চার রাখাত হোক আমি নফল নামাজের আমল করি আল্লাহর কাছে আমি তার ব্যাপারে আশাবাদী যে আল্লাহ এর প্রতিদান আমাকে দিবেন সেই প্রত্যেকবার অজুর পর নিয়ত করা যে অজু যেহেতু করছি একটু নামাজ পড়ে নি অনেক বড় ফজিলতপূর্ণ একটা আমল তারপর দেখেন আরেকটা হাদিসের মাধ্যমে আলোচনা শেষ করতেছি অজু তো করবো নামাজের জন্য কোরআন তেলাওয়াতের জন্য ঠিক আছে না কিন্তু আমি যখন ঘুমাবো ঘুমের পূর্ব অজু করা ঘুমা ঘুম যখন আমি যাব তার পূর্ব অজু করে নেয়া ফজিলত কি দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের একটা হাদিস হাদিল আজতাদ তোমরা তোমাদের শরীরকে পবিত্র করো ঘুমের আছে যে যে ব্যক্তি আল্লাহর যে বান্দা সে রাতের বেলা উজু করে তারপর ঘুমায় তো তার সাথে একজন ফেরেস্তা সে তার সাথী হয়ে যায় লা রাতের বেলা ঘুমন্ত অবস্থায় যতবার সে নড়াচড়া করে সেই ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ মাগফিরলি আব্দিকা আহিরান আল্লাহ আপনি আপনার এই বান্দাটাকে মাফ করে দেন সে পবিত্র অবস্থায় ঘুমাইছে সে পবিত্র অবস্থায় ঘুমের মাঝে যতবার নাড়াচাড়া করে ততবার এই ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হোম্মাগফিরলি আব্দিকা আল্লাহ আপনার এই বান্দাটাকে আপনি মাফ করে দেন ফাইন্নাহু বাতাতু আহিরান কারণ সে পবিত্র অবস্থায় ঘুমাইছে আরেকটা দোয়া আছে ঘুমের সময় অজু করে তারপরে দোয়া পরে ঘুমানো হজরত বারা ইবনে আজেব তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সব করেন যখন তোমার বিছানায় যাবে উজু করবে এবং ডান কাতে শোবে তারপর দোয়া করবে আল্লাহ আসলাম তো নাফসি ইলেইকা আল্লাহ আপনার প্রতি নিজেকে সমর্পণ করেছি আমি وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجأ منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت এই দোয়া যারা পড়বে ওই রাতে সে যদি মৃত্যুবরণ করে নিষ্পাপ অবস্থায় তার মৃত্যু হবে আর যদি সে জীবিত থাকে কল্যাণের কল্যাণ নিয়ে সে সকালবেলা ঘুম থেকে উঠবে দেখেন এই সমস্ত আমল গুলো আল্লাহ রসুল তিনি সাহাবা একরামদেরকে শিখাইছেন আমাদের জন্য ঘুমও হয় পবিত্র অবস্থায় ঘুম থেকে উঠবো আবার পবিত্র হব জীবনের কোন সময় যেন অপবিত্র না থাকে সারাটা দিন যেন আমার এবাদতের মাঝে কল্যাণের মাঝে আমার দিন অতিবাহিত হয় এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে আমাদেরকে শিখাইছে এটা অনেক নিয়ামতের এক ধর্ম অনেক নিয়ামতের এক জীবন ব্যবস্থা এটাকে আমি যদি একটুও ছেড়ে দেই আমি ক্ষতিগ্রস্ত হব ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না এই আসেন আমরা ইসলাম থেকে পবিত্রতা এবং পরিচ্ছন্নতার শিক্ষা গ্রহণ করি নিজের জীবনকে নিজের পরিবারকে নিজের সমাজকে সুন্দর করি পবিত্র করি আমার সমাজ যখন সুন্দর হবে পবিত্র হবে এ সমাজের মাঝে সুন্দর আল্লাহ তালার রহমতের যে ছুয়া আল্লাহর রহমতের বৃষ্টি সমাজের উপর এই ঘরের উপর এই আমার উপর বর্ষিত হবে আমার জীবন সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করুক ও আখির আওয়ানা আলহামদুলিল্লাহ রব্দুল্লাহ